أو شركا وربما يرجع على حسناتهم وربما تكون حسنات في نذرك وليست حسنات عند الله আল্লাহ রবুল্লা আলমীর যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ সেরাত মুস্তাকিম সম্পর্কে কোরআনে করিম মে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন সালাত এবং সালাম নাজিল হুকেন মাহমুদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি আকিদা এবাদত আখলাক সবকিছুর ক্ষেত্রে সরল পথ সোজা পথ সেরাতে মুস্তাকিম সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন ইতিবাচকভাবে এবং নেতিবাচকভাবে অর্থাৎ সেরাতে মোস্তাকিম কোনটি তার লক্ষণগুলি কি এবং তার বিপরীত সেরাতে মোস্তাকিম নয় বাঁকা পথ সেগুলি সম্পর্কে সতর্ক করেছেন সৌরুল্লাহ সাল্লাম আমাদের ধারাবাহিক প্রতি শনিবারে ইসলামিক সেন্টার দামের আলোচনা হচ্ছে দরুসুন ফিলমান হাজ মানহাজের ধারাবাহিক দর্শ মানহাজ আকিদারই একটা অংশ যেমন শুরুতে বলেছি তবে আকিদার চাইতে ব্যাপক অর্থ বহন করে তাতে যেমন আকিদার বিষয়গুলি আসবে তেমনি দিনের ক্ষেত্রে কর্মপদ্ধতি সে বিষয়গুলি আসবে দিনের দাওয়াতের ক্ষেত্রে যে কর্মপদ্ধতি রয়েছে তরিকা রয়েছে সেগুলিও তাতে সামিল কারণ মুসলিম জাতির বিভিন্ন দলগুলি বিভিন্ন পন্থায় বিভিন্ন তরিকায় তারা ইসলামের দাওত পৌঁছাবার চেষ্টা করে কিন্তু সকলেই সঠিক পথের প্রতীক নয় কেউ তো সঠিক পথের অনুসারী আবার কেউ ভুল পথে ইসলামের দাওয়াত দিয়ে থাকে যার ফলে তার দ্বারা লাভ না হয়ে ক্ষতি সাধিত হয় তো এই বিষয়ে আমাদের যে মূল কিতাব সেটা হচ্ছে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তালা শাফাহ তার প্রশ্ন উত্তর তাকে প্রশ্ন করেছেন তার ছাত্ররা আর তিনি উত্তরগুলো দিয়েছেন সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি আর কোনো প্রয়োজন হলে তখন বাইরে থেকে হয়তো তাতে কিছু সংযোজন করি আজকে আমাদের তৃতীয় পর্ব প্রশ্ন নম্বর দশ এই কিতাবে আসলাতুল মানাহিজের নিদা তাতে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাকারী হালিয়াল জামনা জিক্র মিন হোম পাতা নম্বর একত্রিশ যাদের কিতাব আছে তেত্রিশ আপনার আমার একত্রিশ বলছেন যে যাদের থেকে আমরা জাতিকে সতর্ক সাবধান করব যাদের ভুল দাওয়াত থেকে যাদের ভুল আকিদা মানহাজ থেকে যাদের বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে সতর্ক সাবধান করব। সতর্ক সাবধান ওদের থেকেই করব যারা সহি আকিদার ওপর নেই অথবা সহি মানহাজের ওপর নেয় আকিদার ক্ষেত্রে হয়তো অনেকটাই শুদ্ধ হলে দাওয়াতি যে পন্থা রয়েছে সেটা ভুল পন্থা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের ছেড়ে যাওয়া দাওয়াতের তালিকা নয় বরং নব আবিষ্কৃত দাওয়াতের পদ্ধতি বিদাত রয়েছে বিশেষ করে ধর্ম ধর্মীয় বিষয় দিনের বিষয়ে যাদের থেকে গুমরাহির সম্ভাবনা রয়েছে তাদের থেকে সতর্ক করা ফরজ দুনিয়ার ক্ষেত্রে যাদের গুমরাহি রয়েছে তাদের অনিষ্ট তুলনামূলক অনেক কম দুনিয়ার ক্ষেত্রে খারাপ করে দিতে পারে কিছু মুসলিমকে কিন্তু যেই ক্ষেত্রগুলিতে খারাপ করতে পারে সেই ক্ষেত্রগুলি সম্পর্কে সাধারণ মুসলিম জনগণ জানে যে এই কাজগুলি ভালো না যেমন চোর একজন ভালো মানুষকে চোর বানিয়ে দিতে পারে কিন্তু যে ভালো মানুষ চোরের আশেপাশে থাকে চোরের সাথে চলাফেরা করে সে জানে যে চুরি করা খারাপ কাজ চুরি করা খারাপ কাজ আশা করি উদাহরণ দিয়ে বুঝছেন তাই না দুনিয়ার ক্ষেত্রে খারাপ লোকের সংসর্গে থাকলে গুমরাহির আশঙ্কা আছে তাদের থেকে সতর্ক করতে হবে ঠিক আছে কিন্তু তার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ধর্মীয় লেবাসে যারা গোমরা করেছে তাদের থেকে সতর্ক সাবধান করা আমার এই ভূমিকা থেকে একটি মৌলিক বিষয় স্পষ্ট হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর সেটা সম্পর্কে এই প্রশ্নের সাথেই সেটা হচ্ছে এক শ্রেণীর লোকেরা আমাদের দেশের বলে যে আপনারা এসব আলেমদের বিরুদ্ধে বলছেন এইসব ইসলামিক সংগঠনের বিরুদ্ধে বলছেন ইসলামিক দল বা জামাতের বিরুদ্ধে বলছেন যারা ইসলামের খেদমত করছে অনেক কিন্তু এখন আর তো ফাঁসিক বেদিন শাসকদের বিরুদ্ধে বলেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন না নেতাদের বিরুদ্ধে বলেন না জি হ্যাঁ নেতাদের যেসব ভুলভ্রান্তি বা অন্যায় রয়েছে সেগুলিকে আম জনগণ বুঝতে পারে যে এগুলি হচ্ছে অন্যায় কথা ঠিক কিনা কেউ বেমানি করেছে দুর্নীতি করেছে আত্মসাত করছে জুল অত্যাচার করছে নিরীহ মানুষকে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকাচ্ছে অথবা যা কিছুই করুক না কেন এগুলো কি বুঝতে পারে না জনগণ যেগুলো অন্যায় অথবা নেতৃত্বে যাওয়ার জন্য পার্টি করছে হ্যাঁ ভোট কালেকশন করছে বিভিন্ন পন্থাতে অবৈধ পন্থাতে এসবগুলি মানুষকে বুঝে না যেগুলি হচ্ছে হ্যাঁ কি দুনিয়ার ব্যবসা এগুলো ধর্ম ব্যবসা নয় এগুলো কি দুনিয়ার ব্যবসা পেট ব্যবসা কিন্তু যারা ইসলামের পোশাক পরে ইসলামের নাম দিয়ে কাজ করছে অথচ তারা গুমরা করছে সঠিক ইসলামে তারা প্রতিনিধিত্ব করে না তাদের ভুলগুলি মানুষ অধিকাংশই বুঝে না এটা মনে করে ইসলামের খাদেমেরা ব্যক্তি হলো ইসলামের খাদেম আর যদি কোনো দল হয় তবু ইসলামের খাদেম দল ইসলামের অনেক খেদমত করছে জামাত অনেক মানুষকে ভালো বানাচ্ছে এসব ধারণা আছে তাহলে এরা ইসলামের পোশাক পরে আছে এদের থেকে সতর্ক করা বেশি জরুরি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে যেই সব ব্যক্তি বা জাতি থেকে আমরা সতর্ক করব বা দল থেকে সতর্ক করব। জামাত থেকে সতর্ক করব যে এই জামাতে ঢুকবেন না আপনি এই জামাতের সহযোগিতা করবেন না আপনি এই দলে বের হবেন না আপনি এই দলের সদস্য হবেন না আপনি বা এই লোকের বক্তব্য শুনবেন না আপনি এই লোকের লিখনি পড়বেন না আপনি না হলে গুমরা হয়ে যাবেন জি সতর্ক করব আমরা সতর্ক করলে দেখতে পাচ্ছি যে এইসব ব্যক্তি বক্তা অথবা লেখক অথবা এসব সংগঠন বা জামাতের কিছু ভালো দিক আছে তো আমাদের জন্য কি জরুরি যারা আমার সতর্ক সাবধান করছে সহি আফেদার আলেম আলামা যে তাদের ভালো দিকগুলো তুলে ধরতে হবে যে উনি মিলাদ করেন উনি ইরানের প্রশংসা করেন উনি বা ওই দলটি একটু ইরান ঘাসা ওই দলটি হচ্ছে শিয়া ঘাসা ওই দলটির মধ্যে বহু বেদাত রয়েছে স্বপ্নের কিচ্ছা কাহিনী রয়েছে তার সাথে সাথে ভালো খেদমতো রয়েছে এটাও বলতে হবে আশা করি বুঝতে পারছেন প্রশ্ন তাই না তাদের যে ভুলের দিকগুলি গুমরাহের দিকগুলি আমরা তুলে ধরবো এটা ফরজ তার সাথে সাথে আমাদের জন্য এটাও কি জরুরি বা যায় যে তাদের ভালো দিকগুলো তুলে ধরব এই কথা কিন্তু অনেকে আমাদেরকে বলেন সরাসরি বলা সাহস না হলে দূর থেকে বলেন লিখেন আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ওনার তো ভালো দিক ছিল ভালো বলে কেন বলল না জি হ্যাঁ উত্তরটা যদি আমি বলি ভাবেন যে ছোট মুখে বলা হইল আর এটা গ্রহণযোগ্য নয় হয়তো তাই না বড় মুখ থেকে শোনেন আল্লামা শেখ সাহেব ফজান হাফিজাউল্লাহ তালা এখন পৃথিবীর একজন সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না এটা কোন মোবালাগা বাড়াবাড়ি হবে না শেখিন বাজ চলে যাওয়ার পরে রাহেমাহুল্লাহ শেখিন ওসাইমিন চলে যাওয়ার পরে শেখ আলবানি রাহেমাহমুল্লাহ জামিয়ান চলে যাওয়ার পরে পৃথিবীতে যদি বড় আলেম কেউ থাকে শীর্ষ স্থানীয় তাহলে এক দুই নম্বরে আল্লাহ শেখ সাহেব ফৌজা হাফিজাউল্লাহ তালা আকিদাই মানহাজে হাদিসের খেদমতে ফিখের খেদমতে সবকিছু ঠিক তার উত্তরটা শোনেন প্রশ্ন বুঝে নিয়েছে আল জবাব উত্তর বলছে এদা জাকার্তা মহাসেনা হুম তুমি যদি যাদের আকিদায় ভুল আছে যাদের মানহাজে ভুল আছে ব্যক্তি অথবা যাদের বক্তব্যে আকিদাগত ভুল আছে মানহাজগত ভুল আছে যাদের লিখনিতে আকিদা মানহাজগত ভুল আছে ব্যক্তি হোক অথবা সংগঠন দল হোক তাদের ভালো দিকগুলি যদি উল্লেখ করো যে তাদের দ্বারা অনেকেই দাঁড়িয়ে রাখছে তাদের কথা শুনে অনেকে নামাজ ধরছে মসজিদমুখী হচ্ছে তাদের কথা শুনে অনেক নাস্তিকরা কলেজে লেখাপড়া করতো তারা ইসলামপন্থী হচ্ছে হ্যাঁ এগুলি বলে তারা যেগুলি কেন বলেন না আপনারা জি খালি তাদের খারাপ দিকগুলি বলছেন তাদের ভুলের দিকগুলি বলছেন বলছে যে তাদের যদি মাহাসেন ভালো দিকগুলি উল্লেখ করেন মন্দের সাথে এর অর্থ এটাই হয় যে আন্তা দাও তা লেখতে বাহিম যে তাদের অনুসরণ করার জন্য আপনি আহ্বান করলেন যে দেখো এদের খারাপ থাকলেও অসুবিধা নেই এদের ভালো দিকও আছে সুতরাং তাদেরকে ফলো করো তাদের অনুসরণ করো তাদের দল বাড়াও তাদের সহযোগিতা করো তাদের মসজিদে আশ্রয় দাও তাদের সাথে বেরিয়ে যাও চিল্লাতে অথবা তাদের সংগঠনে রুকুন হয়ে যাও হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাদের অনুসরণের দাওয়াত দিলেন আন্তা দাও তালিত্তিবাহী ভালো দিক উল্লেখ করা মানেই তাদের দিকে আপনি ডাকতে শুরু করলেন লা এইরকম কাজ করবেন না লা তাজ করমা তাদের ভালো দিক মোটেই উল্লেখ করবেন না আপনি বলবেন না যে এটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভালো না বলবেন না মোটেই বলবেন না এই ছিল কথা পুরোটা শেষ করেছে শেখ সহেল ফৌজানের তারপরে তার ছাত্র যে ভাষ্যে আরো কিছু কথা উল্লেখ করেছেন সেটা তুলে ধরুন খাতা বরং আপনি ভুলটা উল্লেখ করেন হুম আলী যে ভুলের ওপর আছে ফাকাত শুধু আকিলেগত ভুল মানহাজগত ভুল হ্যাঁ জাল জয়ীফে ভরা তাদের কিতাব হ্যাঁ অথবা তফসির করেছে কিন্তু সেই তফসির রায় তার ব্যক্তিগত মত ছাড়া তাতে কোনো কোরআনের আয়াত দিয়ে কোরআন তফসির না হাদিস দিয়ে তফসির না সাহাবাই কালামদের আসার দিয়ে তফসির না সালাফ সালিন উক্তি দিয়ে তফসির না বরং সহি সহি হাদিসকে অস্বীকার করেছে বোখারের হাদিসকে অস্বীকার করেছে এগুলি দিক বলতে হবে ভুলটা উল্লেখ করুন শুধু উজকুরিল খাতা আল্লাহ আলিহে ফাত শুধুমাত্র ভুলটা উল্লেখ করুন কেন কারণ আপনাকে এই দায়িত্ব আল্লাহ দেননি বা রসুল্লাহ দেননি যে তাদের তুমি সার্টিফাই করবে তাদের তুমি হ্যাঁ পক্ষ থেকে সাফাই গাইবে যে তাদের মধ্যে এই ভালো আছে এই ভালো আছে এই ভালো আছে কারো প্রশংসা করার আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু মানুষের ক্ষতি সাধনের যে আশঙ্কা রয়েছে হ্যাঁ মানুষের গুমরাহির আশঙ্কা রয়েছে গর্তে কেউ পড়তে যাচ্ছে সতর্ক সাবধান করা জরুরি কিন্তু রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে চলছে কোন রিস্ক নেই আপনার বলার দরকার নেই যে আপনি রাস্তা দিয়ে আপনি পায়ে কেন হাঁটছেন ভাই গাড়িতে চড়েন কিন্তু যদি কেউ গর্তে পড়তে যায় তো অবশ্যই তাকে রক্ষা করা যায় সাবধান সাবধান সাবধান সাপের ওপরে কেউ পা দিতে যাচ্ছে সাপটা সামনে সামনে সাপ বলতে হবে ঠিক মদাকিরা থেকে আর ভ্রান্ত মানহাজ থেকে সতর্ক করা আপনার দায়িত্ব লাইসা মৌকুল আন এলেই তোমার দায়িত্ব এটা নয় আহম যে তাদের অবস্থার তুমি সার্টিফাই করবে রিকমেন্ডস করবে আন্তা এলেকা বয়ানুল খাতা তোমার দায়িত্ব হচ্ছে তাদের ভুলটা বয়ান করে দেওয়া আল্লাজি ইন্দাহুম যেটা তাদের রয়েছে আকিদা মানহাজগত এই আকিদা মানহাজগত কথাটা এই জন্য বলছি যে ফিকি মাসলাম আসাইলে ভুল থাকলে বিষয়টি ভিন্ন রয়েছে সেই ক্ষেত্রে ছাড় আছে আরেকটি প্রশ্ন উত্তরে উনি বিস্তারিত ওই কথাটি বলেছেন ওটা যাতে করে এখানেই চলে আসে সেই জন্য তাহলে আমাদের ভুলগুলি দুই রকম আকিদা মানহাজগত ভুল আর কিছু ফেকি মাসলাম মাসাইলগত ভুল মৌলিক আকিদা মানহাজে কোন ইখতলাফ নেই কিন্তু দু চার পাঁচটা দশটা মাসলা মাসাইল ইখতলাফ আছে রফায়দেন করা সুন্নাত না না করা সুন্নাত আমি জোরে বল সুন্নাত না আসতে বলা সুন্নাত আবু হানিফা শাহি মালিক আহমদে চারজনও চারজনই হচ্ছেন আইমত সুন্না আর চারজনই হকপন্থী ইমাম এবং চারজনই সালাফদের অন্তর্ভুক্ত তাদের মধ্যে ইখতলাফ রয়েছে জি সেই জন্য আপনি সতর্ক করবেন আবু হানিফা থেকে সাফি থেকে মালিক থেকে আমার না সতর্ক করবেন না হ্যাঁ কারণ আকিদাগত ইখতলাফ নেই বা ভুল নেই কিন্তু যেখানে আকিদা মান্নাজগত ইখতলাফ আছে অবশ্যই সতর্ক করতে হবে অবশ্যই সতর্ক করতে হবে যেখানে ফিকি মাসলামের মানে ইখতলাফ আছে তার মানে ভুলটা মেনে নেবেন এটাও না সতর্ক সাবধান করবেন না ওই ব্যক্তির থেকে কিন্তু ভুলটা যে মেনে নেবেন যে আপনারটাও ঠিক আমারটাও ঠিক এইটাও ভুল আমার কি করতে হবে যেই মাস আলাই ভুল আছে ওই মাস আলাটা শুধু ভুল বলে দিতে হবে যে মাসলা ভুল আছে সে মাসলা বলে দিতে হবে যেটা ভুল যেমন সহি আকিদার আলেম আলামাদের একটা ফতুয়া ভুল হচ্ছে যে কোরবানির ভাগ নেই বলো এটা ভুল এটা ভুল কিন্তু ওই ব্যক্তি থেকে সতর্ক করবো অথচ তার আকিদা ঠিক আছে এটাও ভুল জি ওই ব্যক্তির দাওয়াত থেকে সতর্ক করব এটা ভুল জি হ্যাঁ এইরকমই আকিদা মানহাজ সব ঠিক আছে কিন্তু মোনাজাতের ক্ষেত্রে কেউ যদি করুক তো করুক জি হ্যাঁ। বাধ্যতামূলক যদি না মনে করে আর করে তো সম্মিলিত মোনাজাত যায় একটা ভুল আছে কিন্তু মূল ভিতে এদের বেদাত নেই সুতরাং এই পুরো দল থেকে বা এই সমস্ত আলেম থেকে সতর্ক করবো না কিন্তু এই আলেমের বা এই দলের এই থেকে সাবধান করবো যে এটি বিদাত আশা করি বুঝতে পারছেন তাই না জি হ্যাঁ এইরকমই সহিদার একজন আলেম ডিস্টেনিকে জায়জ করে দিল ওই আলেম থেকে সতর্ক করবো না যেমন কোনো কথা শুনি না এটা বলবো না কারণ ওর আকিদা মানা ঠিক আছে কিন্তু এই ফতুয়া থেকে সাবধান করব এই ফতুয়া ভুল সুতরাং এই ফতুয়া নেওয়া যাবে না এইভাবে আপনি এক্সাম্পল দিতে পারেন তাহলে আমাদের ইখতলাফটা দুই রকম বা ভুলটা দুই রকম আকিদা মানহাজের ভুল মেজর ভুল একবার বড় ধরনের ভুল আর ফেকি মাসলাম ইস্তিহাদি ভুল দলিল কারো একটু কমজোর কারো সবল সবলটার সাথে থাকতে হবে অন্ধ তাকলিদ ইসলামে জায়জ নেই অন্ধ অনুসরণ জায়জ নয় হক তলাশের চেষ্টা করতে হবে এটা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে ওই ব্যক্তি থেকে পুরোপুরি সতর্ক করবো ওই ব্যক্তির ভুল মাসলা থেকে সতর্ক করবো তো বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে আন্তা মকুল এলেই তোমার দায়িত্ব হচ্ছে বায়ানুল খাতা ভুলটা শুধু বর্ণনা করে দাও আল্লাজি ইন্ধম যেটা তাদের রয়েছে মিন আজালে কেন দুটি উদ্দেশ্য ভুল তা বয়ান করে দেওয়া দুটি উদ্দেশ্য একটা হচ্ছে যেই ব্যক্তি ভুল করেছে বা যেই দলটি ভুল করেছে তারা যেন তবা করে ফিরে আসে তারা যেন কি করে তবা করে ফিরে আসে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কবরের কাছে এসে সালাম বললেন তাদের কোন হুজুরে কিবলা আর সাথে সাথে মোসাফার জন্য হাত বেরিয়ে চলে আসলো আর বলে ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি সালামের জবাবও চলে আসলো এগুলো হচ্ছে আকিদাগত গুমরাহি মা এসার জন্য জীবনে সালামের জবাব আসেনি হাত বেরিয়ে আসা দূরের কথা সুতরাং এই দল থেকে এই দলের কিতাব থেকে সতর্ক সাবধান করতে হবে জরুরি কেন যাতে করে এই দল তবা করে এই দলের লোকেরা তবা করে এবং ওই ব্যক্তি বেঁচে থাকলে তবা করে ওই ব্যক্তির ছাত্ররা তবা করে ওই কিতাবের খাদেমরা যারা কিতাব ছাপাচ্ছে তারা তবা করে মিন আজেল মিন হোক একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে ভুলগুলি তুলে ধরার অন্যরা যারা যারা সাদা সিধা মানুষ বেচারারা ওরা যাতে করে এই গুমরাহির জালে না ফাঁসে তারাকে যেন সতর্ক সাবধান করে সাবধান এই দল থেকে সাবধান এই জামাত থেকে সাবধান এই সংগঠন থেকে সাবধান এই আলেম থেকে এই বিদাতি আলেম এই মোহতাজিল্লা জি এ কোরআন সুন্নার আকিদার আলেম নয় জি এ হচ্ছে জি চরমপন্থী এ হচ্ছে জঙ্গি সতর্ক সাবধান করা জরুরি এখন একজন খারেজি আলেম তার দ্বারা কেউ নামাজি হচ্ছে তার দ্বারা কিছু যেটা সই আকিদাও শিখেছে সেজন্য বললো তারও তো ভালো দিক আছে সুতরাং জসিমুদ্দিন রহমানি থেকে সতর্ক করব না নাকি অবশ্যই সতর্ক করবেন আর তার ভালো দিক মোটেই তুলে ধরবেন না কারণ ভালো দিক তুলে ধরলেই গুমরা হবে মানুষ বুঝতে পারছেন জি হ্যাঁ তো তাই বলছেন অমিন আজালে আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সতর্ক করার যে অন্যরা যাতে করে সতর্ক হয়ে যায় যে না রে এই দলে ঢুকবো না এই লোকের পিছনে চলবো না এই লোকের আলোচনা শুনবো না প্রচার করব না এই লোকের বক্তব্য শুনবো না এই লোকের লিখনি পড়বো না কাউকে পড়তে দেবো না এই কিতাবের প্রচার প্রসার করবো না ওয়ালখাতা আল্লাহ আলিহ রুবামা ইয়াজহাবি হাসানাত কুল্লিহা আকিদা মানহাজের ভুলগুলি এত বড় ভুল যে একটা ভুলের কারণে হাজার হাজার তার নেকির দিক রয়েছে তার দ্বারা বেশ কিছু লোক নামাজি হয়তো হয়েছে তার দ্বারা একটা বেদিন হতে ইসলামের দিকে মুখ ফিরিয়েছে ইসলামপন্থী হয়েছে এই সমস্ত হাসানাত নেকিগুলি ধ্বংস করে ফেলবে হয়তো একটি আকিদা একটি আকিদা কি করবে গুমরা আকিদা তার আমলগুলিকে কি করবে ধ্বংস করে ফেলবে তাহাজুদ গুজার আর যদি বলে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার কবর মোবারক থেকে রুটি দিতে পারেন তাহলে তাহাজুদ কেন সারা জীবন সমস্ত বদবন্দীকে নষ্ট করে দেবে লাইন আশা রাখতা লাইহাবাতান না আমালুক সিরকি আঁকিতে আল্লাহর বড় বড় অলি ঘোষ কতুবরা প্রত্যেক গ্রামের হ্যাঁ কিনারায় কিনারায় কারা কি করে থাকে রেডি হয়ে থাকে যাতে আল্লাহর গজবে যদি ধ্বংস হয় তাহলে ধরে নেবে যে আল্লাহ তোকে কি করতে ধ্বংস করতে দেবো না কত বড় কুফুরি সিরকি আকিদা সুতরাং এইসব আকিদা যাদের কিতাবে রয়েছে আর যাদের দলে রয়েছে আর যাদের আলেম আলমাদের মধ্যে রয়েছে এইসব দল থেকে এসব আলেম থেকে সতর্ক সাবধান করা ফরজ যাতে ওরাও তবা করে আর অন্যরা সতর্ক সাবধান থাকে আর এদের এই ভুলগুলির কারণে একটা ভুলের কারণে তাদের ইয়াজ হাসানাতে কুল্লিহা সমস্ত নেকি হয়তো ধ্বংস করে দেবে ইনকানা কুফুরান সেটা যদি কুফুরি আকিদা হয় আও সিরকান অথবা সিরকি আকিদা হয় তাবিজ হচ্ছে শির এখন তাবিজ হলো হুজুর তাবিজ রেখে দিচ্ছে বলছে আমাদের সাইকুল হাদিস মাদ্রাসার জি হ্যাঁ তাতে আমল ধ্বংস হয়ে যাবে সতর্ক করতে হবে থেকে আর ওই মাদ্রাসা ওই সাইকুল হাদিস থেকে কারণ আকিদার ভুল শির যদি হয় জি সতর্ক করতে হবে আর কখনো কখনো তার ভুলটা নেকির চাইতে বা তার ভালো দিকের চাইতে হ্যাঁ বেশ বড় অরুবামা তাকুন হাসানাত ফিনাজরিকা আর কখনো কখন হয়তো আপনি মনে করেছেন যে ওনার মাধ্যমে বা ওই দলের মাধ্যমে অনেক খেদমত হচ্ছে আপনার দৃষ্টিতে হাসানাত কিন্তু আল্লাহর কাছে সেগুলি হাসানাত নয় কারণ এবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে একটা যে সেটা কার জন্য হইতে হবে লিল্লাহ আল্লাহর জন্য হইতে হবে তৌহিদ ভিত্তিক এবং এখলাস ভিত্তিক হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আলা তরিকাতে রসুল্লাহ একবারে রসুল্লাহ সব তরিকায় হইতে হবে এদের দাওয়াতের তরিকাটাই হচ্ছে নব আবিষ্কৃত তরিকা এদের ইসলামের থিওরিটাই হচ্ছে আপনার হিগেলের থিওরি জি হ্যাঁ যে ক্ষমতার দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা সুতরাং এই তোমাকে মনে হচ্ছে যে এদের দ্বারা অনেক স্কুল কলেজের ছেলেরা গুমরাহি থেকে বেরিয়ে আসছে কিন্তু আল্লাহর কাছে সেটি হাসানত নয় বলে এই ছিল উত্তর শেখ সলেল ফরজান হাফিজ এই যে কথাগুলি বললেন এগুলি কিন্তু সালাফি সলেহিন থেকে দলিল আছে যে তারা যখন কোনো বিদাতি থেকে সতর্ক করতেন বেদাতি ব্যক্তি বা দল থেকে তখন তারা তাদের ভুল দিকগুলি তুলে ধরতেন তাদের ভালো মেলা দিক ছিল সেগুলি তুলে ধরতেন না মোটে উল্লেখ করতেন না এরকম দু একটি ঘটনা না শুনলে কিন্তু বুঝবেন না বলছেন ফাহাজ আল এমাম আহমদ চার এমামের এক এমামকে এমাম আহমদ রাহমাহুল্লাহ এমাম আহলি সন্ন্যতল জামা তার যুগে যখন খালকে কোরআন কোরআন মখলুক বলে মোহতাজেলার গুমরাহি ছড়ালো এবং শুধু তাদের বক্তব্যের না তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আর রাজাকে গুমরা মোতাজিলি বানিয়ে কি যে জুল অত্যাচার চালিয়েছিল সেই সময় যদি এমামে আহলুসন্না এমাম আহমদ না টিকে থাকতেন হকের ওপর পুরো উম্মত গুমরা হয়ে যেত এ কথা আমরা বলেছে কারণ সবাই তাকিয়েছেন এমাম আহমদ যেটা বলবে সেটাই ঠিক উনি যদি বলে দেন যে কোরআন মাখলুক তা আমরা সবাই এক বাক্য মেনে নেব কত আর জুলুম বরদাস্ত করবো আর বহু লোক এই জুল অত্যাচারের ভয়ে এমাম আহমদের দিকেও তাকিয়ে থাকতে পারেননি যা আমরা জান বাঁচাই লক্ষ লক্ষ লোক মরা হয়েছে সেই সময় বড় ফিতনা ছিল এর নাম বলা ফিতনা তো খেলকুল করা কোরআন মখলুকের ফিতনা এম আহমদ রাহেমাহুল্লার ঘটনা শোনেন তার যুগে বেদাতি ছিল একজন ওর নাম ছিল হোসাইন আল কারাবিসি হোসাইন আল কারাবিসি বলছেন তার সম্পর্কে যে ফাহাদ আল ইমাম আহমদ রাহমাহুল্লাহ এ হচ্ছেন চার ইমামের এক আহমদ রাহমাহুল্লাহ লামিয়াসনে আলা হুসাইন আল কারাবিসি ইন্দামা বাইয়ানা হালাহু যখন হুসাইন কারাবিসির অবস্থা মানে তার আকিদে মানহাজির অবস্থা গুমরাহির কথা বর্ণনা করেছিলেন তখন তিনি তার প্রশংসা করেননি যে ওর মধ্যে এই ভালো রয়েছে ভালো রয়েছে ভালো রয়েছে ওয়াকাল আনহু যখন তাকে জিজ্ঞেস করা হয় যে হুসাইন কারাবিসি সম্পর্কে কি বলেন অথচ এই লোক এক এমাম ছিল ও এক এমাম কিন্তু এমামুদ্দলাল গুমরাহের এমাম যেমন আমাদের দেশের একটা ইসলামিক দল কে রাফেজির কে কি বলে এমাম খুমেনি তো এরকম ইও এক এমাম ছিল আর এর কিছু ভালো দিকও ছিল একবারে খোমাইনের মতো এক এত নিকৃষ্ট ছিল না ভালো ছিল তারপরেও তার সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন মুবতা দে এ হোসেন কারাবিস হচ্ছে বেদাতি কি বেদাতি আমি আমার বক্তব্যে খুব বেশি যদি বলি বেদাতিকে তো বলি বেদাতি এইটা নাকি বেশি গরম হয়ে যায় এটা নাকি আমার বক্তব্য নাকি শক্ত হয়ে যায় যে খুব কড়া কথা বলেন আর এটা নাকি গাল হয়ে যায় তো ইমাম মাহমুদ গাল দিয়েছেন আজকে থেকে কত বছর আগে বারোশো বছর আগে বারোশো বছর আগে গাল দিয়েছেন এই গাল দেওয়া আমি ফখর করি যদি এটা গাল হয় তাহলে এমাম আহমদ আমাদের সালাফ তারপরে স্বর্ণ যুগে তিনটা যুগের লোক আমাদের সালাফ অনুসরণীয় তাদেরকে অনুসরণ করব আমরা রসুল্লাহ সাল্লাহামের পরে জি তো নাম ধরে বলেছেন যে অমুক বেদাতি তার সাথে সাথে বরং সতর্ক সাবধান করেছেন তার থেকে খবরদার ওর কাছে যেন অমিন মোজালা সাথে তার সাথে উঠা বসা করিও না তার দার্সে বসিও না তার কাছে গিয়ে বসিও না অনেকেই বিদাতি মোল্লাদের বক্তাদের ওয়াজ শোনে আমাদের সহি আকিদার লোকেরা কিন্তু সহি আকিদা এটা একটু ঢিলা অর্থে বললাম আসলে সহি আকিদা হয়নি বুঝিনি কিছুটা হয়েছে সংশোধন কিন্তু বুঝিনি তামাশা দেখার জন্য অনেকে শুনে দেখি কি বলে বেরোলে বক্তাদের রস আরো সব বিদ্যার্থীদের রস দেখি কি বলছে একটু দেখি কি বলছে একটু ওকে যদি বলে নিষেধ করেন আমি কি ভুল ধরতে পারবো না ও ভুলই ধরতে পারবে তাহলে কেন বা পরের বক্তব্য শুনবো নিজে বক্তব্য করবে যদি এতই যোগ্যতা থাকে যে ভুল ধরতে পারবেন আলেমের তাহলে আপনি নিজেই দায়ী হয়ে যাবেন নিজেই বক্তা হয়ে যাবেন লেখক হয়ে যাবেন আপনি বড় অজ্ঞতা এগুলি আমি শুনছি মানে মেনে নেব নাকি দেখছি কি বলে আমি জবাব দেওয়ার জন্য হুজবিল্লা এগুলো ভুল কথা এগুলো এই যে হাফ সৌদি সহি আঁকি দেয় এদের বড় ভুল এইরকমই করতে গিয়েছিল কিছু ভাইরা বাংলাদেশ বেশ কিছু ছেলেরা আপনার কি বলছে জসিমুদ্দিন রহমানিকে কিছু প্রশ্ন করে হ্যাস্ত করবে লাজবাব করবে যাতে জবাব নিয়ে দিতে পারে সব সই আকিদার ছিল ছেলেগুলো এই ঘটনা আমাকে মক্কা অথবা মদিন আমার দেরি ভাইরা শোনালো কয়েক বছর আগে যেই দিন অ্যারেস্ট হবে জসিমুদ্দিন রহমানি খারিজি সেই দিন ওরা গেছে এই প্রশ্ন করার জন্য ওরা সব সই আকিদা সে মারা যায় মধ্যমপন্থী ওর খারেজি পন্থার এই যে কাফের বলে ফতুয়া দেওয়া সরকার এবং সরকারি কর্মকর্তাদেরকে আর তারপরে জেহাদ জেহাদ জেহাদ করা এই যুগে নিজে জেহাদ করবে এই জসমুর রহমানি খারেজি এইসবের বিরোধী ছিল এইসব ছেলেরা যুবকগুলো গিয়েছিল যে একে প্রশ্ন করে একে কি করব হ্যাঁ চুপ করাবো বা একে কি করে পরাজিত করব। আর সেই সময় রেড পড়েছে ওই খারেজিকে ধরেছে আর সহি আকেদার ভাইগুলো সবগুলিকে ধরে নিয়ে গেছে কয়েক বছর ধরে জেলে এখনো কেউ কেউ নাকি বেরোয়নি বুঝতে পারছেন তো সালাফে সালেনা যে সতর্ক করেছেন যে বেদাতির সাথে বসিও না বেদাতিদের মাহফিলে বসিও না বেদাতিদের দর্শে বসিও না বেদাতিদের পাশে বসিও না জি হ্যাঁ বেদাতিদেরকে শ্রদ্ধা করিও না এমনি বলেন নাই দুনিয়ারও ক্ষতি আছে দিনের তো ক্ষতি আছে গুমরাহির আশঙ্কা আছে জি কারণ আপনি যতই কিছু বলেন সহিদা সহিদা আপনি ওই বেদাতি আলেমের কাছে জুনিয়ার আপনার চাইতে সে প্রভাবশালী সুতরাং ফেতনার আশঙ্কা একটা আছে জি আর একজন ছিল আরেক ছিল এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় ইমাম আহমদকে তখন সতর্ক সাবধান করেন খবরদার এই মহাসবির সাথে বসবে না জি হ্যাঁ এই ছিল ইমাম আহমদের কথা ইমাম আবু জোরা বড় মহাদ্দেশ ছিলেন হাদিসের খেতাবাদিতে আসমা রেজালের খেতাবাদিতে আবু জোরা ইমাম আবু জোরার নাম মসুর তাকে জিজ্ঞেস করা হয় সোহেল আনিল হারেস আল মহাসবি এই মহাসবির নাম ছিল হারেস হারেস মহাসবি সম্পর্কে জিজ্ঞেস করা হয় ও কৌতুবী আর তার কিতাবাদি তার মানে তার লিখনীয় ছিল যেমন আজকাল মৌদুদির অনেক লিখনী রয়েছে সৈয়দ কুতুবের লিখনী রয়েছে হ্যাঁ তো এইরকম বিরাতি মেলাকে রয়েছে যাদের লিখনী রয়েছে তার কিতাব সম্পর্কে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয় ফাকাল আলী সাইল তখন ওই জিজ্ঞাসাকারীকে প্রশ্নকারীকে বলেন ইয়াকা ওয়াহাজিল কুতুব সাবধান তার থেকে এবং তার কিতাব থেকে খবরদার তার কিতাব পড়িও না ওয়াহাজহি কুতুবিদ আলাইকা বিল আসার এ কথা বলি আমার আবুজুরা যে এইগুলি হচ্ছে এই মহাসেবীর কিতাবগুলি হচ্ছে বেদাতি কিতাব অদলাল্লা তার গুমরাহকারী কিতাব আলাই কাবিল আসার তুমি আঁকড়ে ধরো হাদিসকে আসার মানে হাদিস আসার মানে কি হাদিস জি হ্যাঁ হাদিসকে হাদিস বলা হয় হাদিসকে সুন্না বলা হয় হাদিসকে খবর বলা হয় যারা মোস্তলাউল হাদিস বা উসুল হাদিসের কিতাব পড়েছেন তারা জানেন যদি নকবাতুল ফিকরও পড়ে থাকেন সারে নকবাতুল ফিকর তাও জানবেন হাদিসকে আসার পর বলা হয় হ্যাঁ নাকলের বিপরীত নাকল মানে না আকলের বিপরীত আকল হচ্ছে যুক্তি আর নাকল বা আসার যেগুলি মাসুর আনিল্লাহ রসুল আল্লাহ এবং রসুল থেকে যেগুলি বর্ণিত হয়েছে এই জন্য নবীলামের হাদিসের দোয়াগুলিকে কি বলা হয় দয় মাসুরা মানে আল্লাজি ওসেরা আনিন নবী সাল্লাহ যা বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ থেকে এই দুইজন যে বেদাতি সাধারণ বেদাতি নয় আজকালকার বেদাতি মৌলবী হুজুরদের মতো না কত বড় যে বেদাতের এমাম ছিল আর তাদের কাছে যে এলমের সাগর ছিল আমার ভাষায় নাই বলছেন শেখ সরে ফজানের ছাত্র এর উপরে বলছেন ওয়ালাইফা আলাইক আখিল কারি হে পাঠক তোমার ওপর যেন এটা অস্পষ্ট না থাকে আন্নাল কারা বিসি ওয়াল মহাসিব এই দুইজনের কথা যে বলা হলো এমাম আহমদ আর এমাম আবুজুরা যে সতর্ক সাবধান করেছেন এই কারাবিসি হুসেন আল কারাবিসি আর হারেস মহাসেবি মিন বহুর এলমে এলেমের সাগর ছিল এলেমের দরিয়া ছিল জি এত এলিম ছিল ওয়ালাহম রুদুদুন আলা আহলিল বেদে আর এদের ভালো দিক ছিল যে এদের চেয়ে যারা বেদাতি অন্য বেদাতের বেদাতি তাদের ওপর তাদের রদও ছিল তাদের হ্যাঁ, খণ্ডনমূলক লিখনী বা বক্তব্য ছিল আলোচনাও ছিল তাহলে তারা ইসলামের কিছু খেদমত করেছে যথেষ্ট করেছে কিন্তু ভালো দিক তুলে ধরেননি কারণ এই ভালো দিক তুলে আরো গুমরা হবে মানুষ খারাপ দিকগুলি তুলে ধরেছেন যে এদের দ্বারা গুমরা হয়ে যাবে তোমরা সাবধান এদের থেকে হও যেমন অনেক আমাদের দেশে বিভিন্ন দলগুলি রয়েছে তো বেদাতি হচ্ছে বাউধা ফকাবাদ ছোট বেদাতি বড় বেদাতি এক বেদাতি আর এক বেদাতির চাইতে বড় বেদাতি আছে না নাই নাম বেশি ধরছি না তো যারা ছোট ধরনের বেদাতি এরা বড় বেদাতিদের বিরুদ্ধে অনেক বই লিখেছে হ্যাঁ অনেক ভালো খেদমত করেছে এখন ওগুলো যদি প্রশংসা করা শুরু হয় যে ওনারা বেরলবিদের বিরুদ্ধে লিখেছেন হ্যাঁ আহমদ রেজা খানের বিরুদ্ধে লিখেছেন মির্জা গোলাম কাদিয়ানির বিরুদ্ধে লিখেছেন আর এইসব খেদমত করেছেন তো মানুষ মনে করবে যে মেলা নেকি তাদের আসামাত আছে ইসলামের এরা বড় খাদেম তখন ওই যে গর্তগুলি এদের যে গর্ত আছে গুমরাহের গর্ত ওতে গিয়ে আসার খেয়ে পড়ে যাবে হ্যাঁ। বলছেন যে এরা ইলমের সাগর ছিল কারাবিস আর মহাসেম কিন্তু এদের ভুলগুলি কি ছিল ভুলটা শোনেন বড় ধরনের একটা দুটাই ভুল কিন্তু ভুল কোরআন এই প্রথম ব্যক্তি কারাবিসি হোসেন কারাবিসি কোরআনের যে অক্ষরগুলি রয়েছে আল্লাফজবিল কোরআন এই যে কোরআনে যে অক্ষরগুলি আছে যে হুরুপগুলি লিখা আছে কোরআনের বলছে এগুলো হচ্ছে মখলুক এটা কালামুল্লাহ না এখানে মখলুক সৃষ্টি এই বলে দিয়ে কোরআনকে মখলুক বলে দিল অনেক খিদমত আছে কিন্তু এখানে গুমরা হয়ে গেল ওয়াল আখারা দ্বিতীয় ব্যক্তি যে মহাসেবী ছিল বলছে সাকাতা মিনাল কালাম সে ইলমুল কালাম অর্থাৎ গ্রিক দর্শনের ডুবে গেছিল কি ইলমুল কালাম গ্রিক দর্শন থেকে প্রভাবিত হয়ে মুতাকাল্লেমির একটা দল তৈরি হয়েছিল যারা যুক্তি দিয়ে বেদাতিদের খণ্ডন করত ওদের চেয়ে বড় বেদাতিদের খণ্ডন করত তারা যুক্তি দিয়ে মন্তেক দিয়ে লজিক দিয়ে আর ফালসাফা দর্শন দিয়ে ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন দিয়ে এইসব দিয়ে করত এইসব দিয়ে ইসলামের কিছু কথা আর গ্রিক দর্শন মন্ত্রে এসব দিয়ে রদ করতে গিয়ে নিজেরাই আছাড় খেয়ে পড়লো যেমন লড়াইয়ের ময়দানে বড় বীর যোদ্ধাও লড়াই করতে গিয়ে অনেক সময় পরাজিত হয় নিহত হয় হয় না হয় না এইরকমটা হয়েছে এইসব লোকগুলির যারা ওই সময় গোমরা হয়েছে তাদের মধ্যে একটা দল হচ্ছে জাহামিয়া একটা দল হচ্ছে মোতাজেলা আর একটা দল হচ্ছে মোতাকাল্লিমিন আশা আর মাতুরিদি হ্যাঁ আশায়রা আর মাতুরি দিয়া এই আশায়রা মাতুরি দিয়া তুলনামূলক মোতাজেলার চাইতে ভালো মোতাজেলা তুলনামূলক খাবারের চাইতে ভালো মোতাজেলা তুলনামূলক রফের চরমপন্থী অথবা জাহমিয়া চাইতে ভালো এই যারা আশায়রা মাতরে দিয়া এরা খণ্ডন করতে গিয়ে ওদের বিরুদ্ধে লিখালেখি করতে গিয়ে কাদের বিরুদ্ধে মোতাজেলার বিরুদ্ধে জামিয়ার বিরুদ্ধে আরো যেসব গুমরা দল ছিল এদের বিরুদ্ধে লিখতে গিয়ে নিজেরাই গুমরা হয়ে গেছে পদস্খলন তাদের ঘটেছে আকিদার ক্ষেত্রে এই গুমরাহিগুলি হয়েছে বলছেন যে ওয়ারদ্দা আলা কালাম আলা আহিল কালাম বিল কালাম এই ব্যক্তি যারা আহলে কালাম যুক্তিকে প্রাধান্য দিত তাদের খণ্ডন করতে গিয়ে খণ্ডন করলো ইলমুল কালাম দিয়ে গ্রিক দর্শন দিয়ে গ্রিক দর্শনের খণ্ডন মন্ত্রিক দিয়ে লজিক দিয়ে লজিকের খণ্ডন এই করতে গিয়ে কোরআন সন্ন্যার যে যেটা রাজপথ সেরাতে মুস্তাকিম সেখান থেকে তাদের পদস্খলন ঘটেছে ওয়ালাম ইয়ারুদ্দাবি সন্না সন্ন্যার তরিকাতে রদ করতে পারে নাই কোরআন সন্না দিয়ে রদ না করে ভুল তরিকাতে রদ করেছে যেমন কেউ পায়খানা যদি পেশাব দিয়ে করে সাপ পায়খানা সাপ করে কি দিয়ে পেশাব দিয়ে তুলনামূলক তো পাকি হালকা করে দিল মানে যেটাতে খুবই খারাপ লাগছিল খুবই নোংরা লাগছিল মোটেই বরদাস্ত করা যাচ্ছিল না চলো ভাই পেশাব হালকা ঠিক না কিন্তু নাপাক তো নাপাকই থাকলো না জি এরকমটা হয়ে গেছে এদের অবস্থা ওয়াহাজহি আহম্মা আহা আলিহিল ইমাম আহমদ আর এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেই কারণে এমাম আহমদ রহমাহুল্লাহ তালা এই মহাসবি আর কারাবিসি এদের ওপর রদ করেছেন এবং এদের থেকে সতর্ক সাবধান করেছেন শেখুল ইসলাম ইবনে তাইম রহমার কথা শোনেন সবসময় জরুরি তিনার কিতাবে অনেক রদ আছে পন্থীদের যেসব বাতিলপন্থীদের রদ তিনি লিখেন যে তাদের যে সবগুলি ভুল তা নয় অনেক হাসানাত ছিল তাদের ভালো দিক ছিল কিন্তু ভালো দিক মোটেই তুলে ধরেননি তিনি সতর্ক সাবধান করেছেন হম্মদকে খায়ের খাহি করেছেন হিতাকাঙ্ক্ষী হয়েছেন তিনি নাহলে আমরা ধরতে পারতাম না হয়তো আমাদের এলিম অতদূর পর্যন্ত পৌঁছিত না যে এইসব লোকগুলি এই ভুলগুলি হয়েছে বলছেন হাজ এই কুতুব শাইফুল ইসলামের তাইমিয়া এই হচ্ছে শেখুল ইসলাম রহমতুল্লাহ কিতাবাদি সাঁত্রিশ খন্ডে তার মাজমুয়া ফাতাওয়া রয়েছে আকবর ও বুরহান তার কিতাবগুলি হচ্ছে সবচেয়ে বড় দলিল ফি আদামে মাহাসের মুক্তারিয়া যে বেদাতিদের ভালো দিকগুলি উল্লেখ করা চলবে না হিনা রেহিম বেবিদহিম যখন তাদের বেদাতের দিকগুলি বা গুমরাহির দিকগুলি আলোচনা করবেন তার সাথে সাথে ভালো দিকও তুলে ধরবেন যে পজিটিভও কিছু বলেন না না এই কাজ করেন নাই ফাহিয়া তার কিতাবগুলি পরিপূর্ণ রয়েছে রদ এবং কিসে যেটাকে বলা হচ্ছে আলোচনা সমালোচনায় রদ নাকদ তিনি রদ করেছেন যারা আহলি মন্তিক মানে লজিক বাদী যারা তর্কবিদ যারা তাদের ওয়াল কালাম যারা দর্শনবিদ দার্শনিক তাদের করেছেন রদ করেছেন সবাই করেছেন কিন্তু তুলনামূলক আশারি মাতুরিদি আকিদার বড় বড় ভুল রয়েছে কিন্তু এদের এদের চেয়ে বড় ভুল রয়েছে অন্যদের ভিতরে মোতাজাল এবং ভিতরে ওয়ালাম নাজেদু জাকারা সেই আমি মাহাসানিম কিন্তু ইমাম ইমনে তাইম রাহমাউল্লাহকে পাচ্ছি না যে তারা বা তিনি তাদের ভালো দিকগুলি উল্লেখ করেছেন ইবিনে তাইম রাহমাল্লাহর কিতাব পড়লে ভালো দিক এদের উল্লেখ করেননি ওয়ান তাকাদ আশাসান বেআইনহিম বিশেষভাবে এক একজনের নাম ধরেও তিনি রদ করেছেন জামাত না যে জাহামিয়ারা এইরকম মোহতাজারা এইরকম খারিজিরা এইরকম হ্যাঁ তারপরে আহলুল কালাম এইরকম আশারিদের এইরকম ভুল রয়েছে মাতুরিদের এইরকম ভুল রয়েছে এইভাবে না এটা হচ্ছে এক একটা দলের ভুল ধরা এক এক ব্যক্তিরও ভুল ধরেছেন এক একজন বেদাতি আলেমের বেদাতি ইমামের বলছেন যে নির্দিষ্ট করে এক এক জনেরও ওপর রদ করেছেন যেমন কারাতদেহি আলাল আখনাই ওয়াল বাকরি ওয়াগাইরি যেমন ইবনে তাইমা রাহেমাহুল্লার যুগে দুই বিদাতি আলেম ছিল একজন আখনাই আর একজন বাকরি এদের রদ করেছেন ওয়ালাম ইয়াসনে আলিহী এই আখনাই আর বাকরি রদ করেছেন ভুলের খণ্ডন করেছেন অসারতা প্রমাণ করেছেন কিন্তু তাদের প্রশংসা করেননি এদের প্রশংসা করেননি কোনো গান করেননি ওয়ালাইয়াসুকাহাদুন আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এইসব লোকেরা এই আখনাই বাকরি এদের ভালো দিক নেই এমন কথা নাই ভালো দিকও আছে ভালো দিক আছে কিন্তু ভালো দিক তুলে ধরেন নাই তবে মনে রাখবেন যে যখন কারো ভুলগুলি তুলে ধরবেন তখন তার ভালো দিক তুলে ধরা আবশ্যক নয় বরং তাতে গুমরাহির আশঙ্কা রয়েছে এলালে তিরমিজি একটি কিতাব রয়েছে যারা তিরমিজি পড়েছেন বা তিরমিজি সম্পর্কে ভালো জানা আছে এলাল তিরমিজির নাম শুনেছেন না এলালে তিরমিজি ইমাম তিরমিজির শেষ দিকে সামাইল আছে আর এলালে তিরমিজি আছে এলালে তিরমিজির ফাসেক দুই রকম দুনিয়াদারির পাপে ফাঁসেক আর দিনদারির পাপে ফাঁসেক যে দিনদারির মানে দিনের কাজের গুনাতে ফাঁসেক হয়েছে বা গুনার কারণে ফাঁসেক হয়েছে সে হচ্ছে বেদাতি ফাঁসেক সে হচ্ছে বেদাতি ফাঁসেক মিলাদ করে বক্সায় বড়াই বগলে কোরআন নিয়ে হ্যাঁ সারা জীবন গান বাজনা করলো আর ওর কোরআন খানি করে ওকে জান্নাতে ঢুকে গেছে এগুলো হচ্ছে বেদাতি ফাঁসেক এগুলো কি এগুলো হচ্ছে বেদাতি ফাঁসে যে গান করে বেড়াচ্ছে হচ্ছে সে দুনিয়াদার ফাঁসে আর এরা হইলো ধর্মীয় বেদাতি ফাঁসে কারণ ফাঁসেক মানে হচ্ছে বেরিয়ে যাওয়া যে ব্যক্তি বেরিয়ে যায় এরা রসুল্লাহ আনুগত্য থেকে বেরিয়ে গেছে কেউ আংশিক বেরিয়েছে কেউ পুরোপুরি বেরিয়েছে যে একেবারে বহিষ্কৃত ইসলাম থেকে হয়ে গেছে বড় আকিদার পুকুরের কারণে শিল্পের কারণে পুরোপুরি বেরিয়েছে ফাঁসেক কবির এই জন্য কাফের মুশেক আল্লাহ ফাঁসে বলেছেন আর যারা আংশিক বেরিয়ে আছে কিন্তু ইসলামের গণ্ডিতে আছে তারা হচ্ছে ছোট ফাঁসে বলছেন যে বেদাতি ফাঁসেকের শাস্তি হচ্ছে দুনিয়া শাস্তি আল্লাহ তুজকারা মাহাসেনহু যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবেন না তাদের ভালো দিকগুলি উল্লেখ করবেন না তাদের ভালো দিকগুলি তুলে ধরলেন তো কি পানিশমেন্ট করলেন কিছু করলেন তার পানিশমেন্ট হলো না এলালে তিরমিজি প্রথম খন্ড তিনশো তিরপান্ন পৃষ্ঠায় এই কথাটি রয়েছে বলছেন প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশ انتشر اليوم بين الشباب أنه يلزم الموازنة في النقد فيقولون إذا انتقدت فلانا من الناس في بدعته وبينت أخطاه يلزمك أن تذكر محاسنه وهذا من باب الإنصاف والموازنة هذا المنهج في النقد صحيح وهل يلزمني ذكر المحاسن في حالة النقد উনিশ নম্বর প্রশ্নের উত্তর এবং প্রশ্ন প্রশ্নে বলছেন শেখ সোয়ালিল ফৌজানকে প্রশ্নকারী যে আজকাল যুব সমাজে এই কথাটি ব্যাপক ভাবে ছড়িয়ে গেছে যে যখন আপনি কারো সমালোচনা করবেন বা ভুল ধরবেন তখন আপনার জন্য আবশ্যক যে কি এজান্তাকাত্তা ফোলামিয়া নাস কোন ব্যক্তির বা কোন দলের ভুল ধরলে বেদাতের ক্ষেত্রে মানে আকিদা এবং মানহাজের ক্ষেত্রে অবৈয়ান তাফতা হওয়ার ভুলটা যখন বর্ণনা করবেন ইয়ালজামুকা তখন আপনার জন্য আবশ্যক হবে আন্তাজুকরা মাহাসেনা যে ভালো দিকগুলি তুলে ধরবেন ভালো দিকগুলি তুলে ধরবেন এটা কিছু যুবকরা আজকাল বলা বলি করে লিখালিখি করে আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ওনার তো অনেক ভালো দিক ছিল ওই দিকগুলি কেন তুলে ধরলেন না জি আর এতে যুক্তি পেশ করে যে এটা ইনসাফ হলো না তার খারাপ দিকটা তুলে ধরলেন শুধু ভুলের দিকটা আর যেগুলো ভালো খেদমত আছে সেগুলো তুলে ধরলেন না এটা সুবিচার হইল না অবিচার হইল বলছে হাজামিম বাবিল ইনসাফ আল মোয়াজানা বলছে এটা ইনসাফ এটা হচ্ছে ইনসাফ মানে সুবিচার আর এটা হচ্ছে মহাজানা মানে তুলনামূলক আলোচনা যে তুলনা করেন যে কতটা ভুল আর কতটা ঠিক তাহলে দুদিক বলেন এইরকম কথা কিছু যুবকরা বলা বলি করে ফাহাল হাজ আল মানহাজ ফিন্নাকদে সাহি এই যে সমালোচনার মানহাজটি রয়েছে মানহাজের আলোচনা আমরা করছি এই যে মানহাজ তরিকাটি পদ্ধতিটি রয়েছে এটা কি সহি আমাদের আহলেদিস আলম আমি যখন প্রথম জামাত ইসলামীদের হ্যাঁ বড় তাদের আল্লামা সাহেবের ভুলগুলি তুলে ধরলাম আকিদাগত ভুল বিদাতের ভুল রাফেজি শিয়াদের সাপোর্টের কথা আর খোমেনি হালেককে ইমাম বলা ইরানের প্রশংসা ইরান আমাদের আদর্শ ইরানের নারীরা আমাদের আদর্শ এইসব কথা যখন ভুল ধরলাম ত্রিশটার বেশি তখন এইসব কথাই তারা বলেছিল তো এই তরিকাটা কি সহি যে তার ভালো দিক তুলে ধরতে হবে ওনার তো অনেক ভালো আছে এই আছে সে আছে যখন সমালোচনা করব তখন কি আমার জন্য লাজিম জরুরি যে ভালো কথাগুলি উল্লেখ করি তার ভালো দিকগুলি যে ওনার বক্তব্য হাজার হাজার লোক শুনে ওনার কথা শুনে অনেকে ইসলামের দিকে এসছে এগুলো বলতে হবে এটা হচ্ছে প্রশ্ন জবাবটা শেখ সাল ফজল হাফিজ কাছে শুনে আল জবাব হাজ মাস আল্লাহ তাকাদ্দাম আল জবাব আনহা এই বিষয়টির জবাব এর পূর্বে দিয়ে দেওয়া হয়েছে মানে দশ নম্বর জবাব যেটা এতক্ষণ পর্যন্ত সারা করলাম লাকিন এজা কান আল মুন্তাকাদ মিন আহলি ওয়াল জামা এখানে ভাগ করা হয়েছে আমি কিন্তু আগের আলোচনা বলেছিলাম যে যেই ভুলগুলি ভুলগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আকিদাগত ভুল মানহাজগত ভুল এগুলো মৌলিক ভুল আর আরেকটা ভুল হচ্ছে ফেফি মাসলা মাসাইলের ভুল তাই বলছেন এখানে কিন্তু কথাটাকে খুলে দিচ্ছেন শেখ নিজেই বলছেন লাকিন এদা কানাল মুনতাকাদ মিন আহলি সুন্নাত জামা যার সমালোচনা করছেন বা যার ভুল ধরছেন সেই ব্যক্তি বা জামাতটি যদি আহলি সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত হয় আকিদের ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে আসমা সেফাতের ক্ষেত্রে দেখেন কোন কোন ক্ষেত্রে আমাদের দেশের কিছু দলগুলি রয়েছে হ্যাঁ, বা কিছু জামাত রয়েছে বা কিছু লোকেরা রয়েছে যারা শিয়া রাফিজেদের তুলনায় সাহাবাই কেরামদের ক্ষেত্রে আলোচনা জামাত অর্থাৎ শিয়া রাফেজিরা সাহাবা কেরামদের দুশ্মন তাই না সাহাবা কেরামদের তাকফির করে কাফের বলে ইসলামকে খারিজ করে আমাদের দেশের দেবন্দীবের বেরলিবিরা হ্যাঁ তবলিগেরা এরা ইসলামকে খারিজ করে না কথা ঠিক কিনা তাহলে এই বিষয়ে তো এই সমস্ত দলগুলি হাসানতাল জামাত এই বিষয়ে বলবো কি যে রাফেজি যেহেতু নয় শিয়া নয় বা শিয়াদের সমর্থক নয় সুতরাং এরা হচ্ছে কি কবরে বেরোলবি সিজদা করেও আহলে সন্ন্যাদ বলবো এবার বুঝতে পারছেন এইসব কিতাবাদিতে শিরকের কিসা কাহিনী থাকা সত্ত্বেও বলবো যে রাফেজিদের মতো যেহেতু বিদ্বেষী না সাহাবাইকরামদের এহতেরাম শ্রদ্ধা করে অন্তর থেকে আমাদের মতোই শুধু আলে না এই বিষয়ে কিন্তু যখন তৌহিদের বিষয় আসবে তখন বেরোলবি আলোচনা সোনাত না এরা শিরকারী মুশরেক বলবো না কারণ মুশরেক হচ্ছে হুকুম এই আমার আলোচনা যারা সূক্ষ্মভাবে শুনে যে শির করে মুসলিম জাতির তাকে মুশরেক বলি না মুশ্রিক বলার জন্য সেটাকে স্টাডি করা লাগবে আর তারপরে এক দল আলেমের টিম হবে যারা ফতুয়া দেবে যে মুশ্রিক কাফে রয়েছে আর একজনের ফতুয়া দেওয়া যায় নাই এই আমি ওটা ফতুয়া দেবো না এই জন্য শির্ক যে কবর চেষ্টা করে সে কি করলো বড় শির্ক করলো এবং সে ইসলাম থেকে খারেজ হয়ে গেল কিন্তু যদি জিজ্ঞাসা এই লোকটা কবরে সেজদা করলো বা এই দলের আই বেরোলিবিরা কবরে সেজদাকে বলে যে জায়েজ ইসলামে তো তাদেরকে কি মুশরেক বলবো যে আমি মুশরেক বলবো না তবে শিরকারী বলবো সিরিক করছে এহতিয়াত এটা সতর্কতা এবং এটা হচ্ছে ইনসাফ তাদের সংশয় থাকতে পারে তাদেরকে কেউ দাওয়াত দেয়নি হয়তো তাদের কাছে সঠিক ইসলাম পৌঁছেনি বিভিন্ন কারণ হতে পারে যেসব কাউকে কাফের বা মুশ্রিক বলতে যে বাধাগুলি রয়েছে সে বাধা রয়েছে মওয়ানে রয়েছে অথবা শর্তগুলি পুরা হয়নি শুরু তু তকফির আর দবাবে তু তকফির ও মাওয়ানে তকফির এই কায়দা কানুনগুলি জানতে হবে একজন মুফতিকে যদি ফতোয়া দেয় কারো সম্পর্কে কাফের আর লাগামের আমার বিরোধী সেজন্য কাফের হ্যাঁ আমার ভুল ধরে নিল সেজন্য সে কাফের হ্যাঁ মাদানি বললে কাফের হয়ে গেল টাইটেল লাগাইলে কাফের হয়ে গেল আর ওরা মুফতি লাগাইলে কাফের হইল না আচ্ছা নাই এরা গোমরা আসলে গোমরা আবেগী আমি তো আবেগের কথা বলি আমরা তো দলিল ভিত্তিক কথা বলি করান শূন্য ভিত্তিক হতে পারে বেচারা জানার সুযোগ সুবিধা হয়নি সুতরাং কি করে তাকে বলছেন যে সে কাফের আর মুশ্রিক সে শিরিক করছে কিন্তু কাফের হওয়ার জন্য তাকে আপনাকে দাওয়াত দিতে হবে দলিল সহ তার সংশয় সুভাত আছে দূর করতে হবে সবকিছু করার পরে সে যদি বলে আমি মানি না কবরে সেজদা ছাড়া আমি কিছু মানি না তাহলে তখন বসে হবে শর্তগুলি পুরা হলে বলছে শেখ সাহেব ফৌজান আহলে সোনাতল জামাতের কথা বলছেন আহলে সোনাতল জামাত তাহলে কিছু কিছু ক্ষেত্রে আহলে সোনাত হইলে যে সব ক্ষেত্রে আহলে সোনাত হবে অন্য ক্ষেত্রে আহলে বিদাত যেমন যখন আসবো তহিদের বিষয় তখন বেরলিবিরা হচ্ছে আহলে বিদাত পাক্কা সিরিককারী ঠিক না পীরকে সিজদা করে জিন্দা পীর মুর্দা পীর কবর মাজার সিজদা করছে বড় শিরকারী জবাই করছে গাইরুল্লাহর জন্য বড় শিরকারী কিন্তু আরেক দল আছে কবর মাজার সিজদা করে না কিন্তু তাদের মধ্যে বহু বিদাত রয়েছে বহু কি রয়েছে তাসাউফের বিদাত রয়েছে তাসাউরের শেখে ফানার বিদাত রয়েছে মারাত্মক মারাত্মক আখি ধ্বংসাত্মক আগ বদাকিতে রয়েছে তারপরে তৌহিদুল আসমা সিফাতে গুমরাহি রয়েছে আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে গুমরাহি রয়েছে আল্লাহর হাত বলছে আল্লাহর হাত নেই কুদরতি হাত আল্লাহর চোখ নেই রক্ষণাবেক্ষণ হ্যাঁ বুঝা গেছে না আল্লাহর চেহারা নেই চেহারা মানে সত্তা অথচ কোরআন বলছে দুই হাত উন্মুক্ত তা আছে না ইত্যাদি ইত্যাদি ওয়ালে তুসনা আলা আইনি জি হ্যাঁ? খুব আয়াত রয়েছে কিন্তু তারা এগুলোকে তাবিল করে দিচ্ছে যখন এই আশারি মাতরিদি তাবিল করে দিচ্ছে তখন আশারি মাতরিদিকে সাহাবাই ক্রামদের ক্ষেত্রে তো আহলে সোনাতাল জামাত কিন্তু আসমা সিফাতে এরা আহলে বেদাত আহলে দলাল এবং বলবে এরা আহলে সোনাত নয় তখন কি বলবেন আহলে সোনাত অল জামাত নয় ভালো করে বুঝতে পেরেছেন এই বিষয়গুলি এত ভেঙে বুঝতে হবে তাহলে আপনি ইনসাফ করতে পারবেন যে যেমন স্তরে আছে তাকে সেই স্তরে রাখবেন তাদের ভুলগুলিকে যার সমালোচনা করছেন সে যদি আহলে সোনতাল জামাতের লোক হয় আর তার যে ভুলগুলি রয়েছে সেগুলি আকিদার ক্ষেত্রে কোন গোলযোগ সৃষ্টি করে না আকিদা ঠিক আছে নাম হ্যাঁ মিজাতু হাসানাতু ফিকি মাসলা মাসাইলে হয়তো ভুল আছে তখন তার ভালো দিকও তুলে ধরবেন আর কি করবেন মন্দ দিকও তুলে ধরবেন জি হ্যাঁ রফায়দানকে মানসুক বলে সেটা ভুল ভুলটা তুলে ধরলেন কিন্তু পেশাব পায়খানার সময় ইস্তেকবালে কেবলা ইস্তেকবারে কেবলা সামনে পিছনে করা যাবে কি যাবে না মাসলা ইখতলাফ রয়েছে এই মাসলা আবু আইমান সাইদ হাদিস আমল করে যে ফতোয়া দিয়েছে এটা ঠিক তখন জি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আদর্শ এই জন্য ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রহমান জামিয়ান তাদের সবগুলি কথা ঠিক এটাও ভুল আর কেউ যদি বলে যে তারা যে ভুল করে দিয়েছেন সেজন্য তাদের কোনোটাই কথা মানা যাবে না এটাও ভুল গুমরাহী তাদের যে সহি কথাগুলি রয়েছে সেগুলি মেনে নেব ফিকলি মাসলাম সাহেব আর যেগুলি ভুল ফতুয়া রয়েছে সেগুলিকে ছেড়ে দেব আর অন্য এমামের যেটা উক্তি রয়েছে সহি সেটা যেহেতু হাদিস কোরআনের সাথে মিলছে বা শক্তিশালী দলিলের সাথে মিলছে সেজন্য সেটা নিয়ে নেব এটার নামই হচ্ছে এজা সাহাল হাদিস ও পাহবা যাবে যখন সহি হাদিস যেখানেই পাবে সেটা হচ্ছে আমার মজাব এটা এমাম আবু হানিফা রাহমাল্লাহ বলেছেন এই কথাই বলছেন যে যার দেখছেন যে আকিদাই কোন ঝামেলা নেই বা আকিদায় কোনো গুমরাহি নেই তার তুজকারু মিজাতু হাসানো তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করবেন তার ভালো দিকগুলি উল্লেখ করবেন এবং তার যে পদস্খলনগুলি রয়েছে বা ভুলগুলি রয়েছে সেগুলি যেহেতু সে সন্ন্যার সাহায্য করেছে কোরআন সন্ন্যার খেদমত করেছে সেই জন্য সেগুলি ঢাকা পড়ে যায় অনেক এই জন্য আইমাইকেরামদের যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেগুলি তাদের হাসানাতে ঢাকা পড়ে যাচ্ছে কোনো ব্যাপার না কিন্তু ভুলগুলি অন্তর্মান কারণ ভুল ভুল একমাত্র ভুলের ঊর্ধ্বে যার কাছে ওহি এসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আম্মা ইদা কাল মুন্তাকাদ মিন আহলি দলাল হ্যাঁ যার আপনি ইন্তেকাদ করেছেন সমালোচনা করছেন সে যদি গুমরা হয় অমিন আহলিল ইনহেরাফ সে বক্র পথের পথিক হয় অমিন আহলিল মাবাদিল হাদ্দাম আবিল মাসবুহা অথবা সে ধ্বংসাত্মক কোন আদর্শ বিশ্বাসী হয় অথবা কোন অস্পষ্ট আদর্শে মশবুহা বোঝা যাচ্ছে না এদের গোপন গোপন মিটিং ফিটিং হয় গোপনে এরা আলাপ আলোচনা করে এরা খোলাখুলি কোনো আলোচনা করে না আছে না বেশ কিছু দল এদের মিটিং গুলি লুকিয়ে লুকিয়ে হয় জি মশবুহ অস্পষ্ট এদের আদর্শ মানহাজ প্রকাশ করে না যেখানে যেমন যায় সেখানে তাল মিলিয়ে চলে এই দেখা যায় বাংলাদেশে আর ইন্ডিয়াতে অনেক বক্তা আছে আহলাদিস এলাকা গেলে দিলও প্রশংসা করে আহলাদিস হ্যাঁ তবলিগি এলাকা গেলে দিল তবলিগের প্রশংসা করে যখন জামাত ইসলামের এলাকা তখন দিলও তাদের প্রশংসা করে হ্যাঁ আহলে কোরআন একাডেমি কোরআন কোরআন একাডেমিতে গেল দিল মোতাজেলার প্রশংসা করে খতারনাকেরা মশবুহ মজবু মানহাজ এদের আলোচনা থেকে সতর্ক সাবধান এদের লিখনী থেকে সতর্ক সাবধান কারণ এরা কখন যে গুমরা করে দেবে আপনি বুঝতে পারেন জি এ কথাই বলছেন যদি মশবু হয় মানে অস্পষ্ট ক্লিয়ার করছে না মানাজ ক্লিয়ার করছে না সৌদিয়ার আরবে একটা দায় এরকম ঢুকে রয়েছে মানাজ ক্লিয়ার করছে না ফজিলত বায়ন করছে মশলা মাসাল বায়ন করছে আকিদের ক্ষেত্রে তৌহিদের আলোচনা করছে না আর তৌহিদের কথা বললে রাষ্ট্রীয় তৌহিদ রাষ্ট্রীয় শির হ্যাঁ, বড় করে হাইলাইট করে আর এসব ইসলামিক সেন্টারের তৌহিদ কি তৌহিদ আবার এটা গলা কাটা তৌহিদ এরা মশবুহ এদের মানা অস্পষ্ট এরা গুমরা এরা পথভ্রষ্ট এরা দাল মদিল এরা নিজেরা গুমরা অন্যদেরকে গুমরা করে জি হ্যাঁ সহি আলোচনা শুনলে সেখানে ভুল বের করার চেষ্টা করে হ্যাঁ কিন্তু বেদাতিরা ভুল করলে সেখানে তাদের পক্ষ থেকে ডিফেন্স করার চেষ্টা করে এইরকম বেশ কিছু আছে যে সৌদি আরব ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পড়াশোনা করে আর তাদের কাজই হচ্ছে এইরকম এরা আসলে কোনো এলম রাখে না না আকিদার এদের কাছে সঠিক এলম আছে এরা এখনো সামান্য প্রাথমিক পর্যায়ের বা মধ্যম পর্যায়ের ছাত্র মাত্র আর এরা মানহাজও বুঝে না এরা ওই দেশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ঠিক রাখতে চায় এ হচ্ছে এদের আসল যে আপনার তাদের ফিগার সুতরাং এইসব গুমরা ফিগার থেকে গুমরাকারী ফিগার থেকে বেঁচে থাকবেন বলছেন এদের সম্পর্কে ফাহাদ এদের ক্ষেত্রে জায়েজ নয় যে ভালো দিকগুলি উল্লেখ করব যে না না না উনি যে বক্তা আছেন যদিও উনি আকিদা মানহাজের আলোচনা করেন না কিন্তু মাসলা মাসাইল ছোট ছোট করে পাঁচ মিনিটের ক্লিপ দেন ওতে আমাদের অনেক ফায়দা হয় এগুলি গুমরাই এগুলো হচ্ছে বোকামি এক শ্রেণীর লোকদের যেদের আলোচনা শুনে আমার কথা না হাসানাতিহি যাদের মানহাজ অস্পষ্ট তাদের হাসানাত ভালো দিক উল্লেখ করব না ইনকান আল্লাহ হাসানাত যদি তাদের ভালো দিকও থাকে যদি আমরা ভালো দিকগুলি উল্লেখ করি বিন্যাস এটা মানুষকে প্রতারিত করবে কি করবে ধোকাই ফেলে দিবে যে উনি তো বলেছেন যে ওনার বেশ কিছু ভালো দিক আছে ওনার বেশ কিছু ভালো দিক আছে ওই কিতাবে বেশ কিছু ভালো জিনিস আছে কে বললো ভারণে বিদাতি কিতাবে ভালো জিনিস নাই অবশ্যই ভালো জিনিস আছে কিন্তু তাই বলে আপনি সেই কিতাব পড়বেন আরে বেদে পর্যন্ত তৌহিদের কথা আছে সেজন্য আপনাদের বলে যে বেদ পড়ুন বাইবেলে তৌহিদের কথা আছে তাহলে বাইবেল পড়ুন না মোটি জায়জ নয় আওয়ামের জন্য বাইবেল পড়া বরং মধ্যম শ্রেণীর আলেমদের জন্য বাইবেল পড়া যায়জ নয় আর বেদ পড়া যায়জ নয় কে পড়বে এগুলো যার মধ্যে এমন দক্ষতা আছে কোরআন সন্ন্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছে এখন কিছু তাদের কিতাব থেকে তাদের খণ্ডনের জন্য কিছু পড়া দরকার আছে সে পড়বে এই নয় যে আমি কোরআন হাদিস পড়া বাদ দিয়ে কোরআন হাদিস মুখস্থ করা বাদ দিয়ে বেদের শ্লোক মুখস্থ করা শুরু করব। বাইবেলের ভার্স মুখস্থ করা শুরু করবো না মোটেই চাইছি না আমার জন্য আমি ওই জায়গাটুকু আমি কোরআন হাদিস দিয়ে ভরবো আমার জন্য অনেক আখেরাতের সম্বল হবে আর মানুষের ফায়দা হবে নবী করিম সাল্লাম বাইবেলের দিয়ে মানুষকে করেননি কাছে বাইবেলের কথা তুলে ধরেছে কথা না তুলে ধরেন না তুলে ধরেননি বিপরীত করেছেন উমারের মতো লোকের হাতে ছোট্ট একটা তাওরাতের অংশ পেয়ে কি বলেছিলেন উমার উমার তুমি কি এদিক সেদিক তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ সঠিক রাস্তা পাচ্ছ না হ্যাঁ আলম আতে কুম্বেহা বেদা নাকিয়া তোমাদের কাছে আমি স্বচ্ছ এবং স্পষ্ট দিন কি একেবারে উজ্জ্বল দিন নিয়ে আসেনি নাকিয়া পরিষ্কার পরিচ্ছন্ন দিন নিয়ে আসেনি ওল্লাহে তুমি তাওরাত পড়তে যাচ্ছ লৌকানা মুসাহাইয়ান এখন যদি মুসাও বেঁচে থাকতেন মা ওয়াসি আহু ইল্লাহ আমার অনুসরণ করা ছাড়া আমাকে ফলো করা ছাড়া তার কোনো উপায় ছিল না যাচ্ছে আজকেও তাকে আমার প্রতি ইমান নিয়ে আসতো যদি বেঁচে থাকতো আর তুমি তাওরাত পড়তে যাচ্ছ তাহলে এইসব মানাজগুলি ভালো না যে বেদাতির কিতাব পড়লাম অমুসলিমদের কিছু কিতাব পড়া শুরু করলাম অথচ দশটা আয়াত ঠিক করে মুখস্থ নেই আর দশটা হাদিস ভালো করে মুখস্থ নেই বলছেন শেখ সাহলে ফরজান হাফুজাহ যে যদি আমি ভালো দিকগুলি উল্লেখ করি বিদাতিদের ফাইন না হাদা ইয়োগার নাস মানুষকে ধোকায় ফেলে দেয় ফাইউ সেনা বিহাদা দল এই গুমরা সম্পর্কে সুধারণা হতে লাগবে মানুষের বা এই বেদা হাজাল মুক্তাদ এই বেদাতিকে ভালো মনে করতে লাগবে বা হাজাল খোরাফি এই খোরাফি যে উদ্ভট কথা বলে বা হাজাক আল হিজবি যে দলের দিকে ডাকে দলের দিকে সংগঠনের দিকে ডাকে এইরকম লোক সম্পর্কে প্রতারিত হবে ফায়াক বালুন আফকার হাদা দল সুতরাং এই গুমরা বা এই বেদাতি বা এই যে দলের অন্ধ এর দিকে এর ক্ষেত্রে কি হয়ে যাবে এদের চিন্তা চেতনাগুলি বা এদের থিওরিগুলি তখন সাদরে গ্রহণ করতে লাগবে ওল্লাহ আলা রদ্দা আল কাফার আল মুজরিমিন আল মুনাফিকিন আল্লাহ সুবাহ কাফেরদের রদ করেছেন অপরাধীর রদ করেছেন মুনাফিকদের রদ করেছেন ওয়ালাম ইয়াজগর সাইয়ামিন হাসান আতিম তাদের ভালো দিক তুলে ধরেননি হম মুনাফেদের ভালো দিক তুলে ধরেছেন সুরা তবাত দেখেন তো কোথাও সুরা মুনাফিক না ভালো দিক তুলে ধরেন ওখানে এইরকম সালাফ সালেন আইম্মাইকরাম ইয়ারুদ্দুন আল জাহামিয়াতে আল জাহামিয়া মোতাজেলাদের রদ করেছেন গুমরাহদের করেছেন ইয়াজ তাদের ভালো দিকগুলি উল্লেখ করেননি লিয়ান্না হাসানাত মরজু হতন দলাল আবিল কুফরি আবিল ইলাহাত আবিল নেফাক কারণ তাদের যে ভালো দিকগুলি সেগুলি গুমরাহি কুফরি এবং তাদের ভ্রষ্টতার তাদের নেফাক এগুলির তুলনায় সামান্য তুচ্ছ এগুলি আছে তার কাছে মরজু মানে কম আর তাদের গুমরাহি অনিষ্টর দিক বেশি ফালাইনাসব আন্নাকা বা ফালাইনাসব আন্নাকা তার উদ্দালের মুক্তাদে মনহারে ফতাজকুর হাসানাতে সুতরাং এটা সমীচীন হবে না উচিত হবে না যে তুমি গুমরা রদও করছো বেদাতে রদও করছো এই বক্র ব্যক্তির রদও করছো ওতাজকুর হাসানা তার ভালো দিকও তুলে ধরছো ওতাকুলো আর এরকম বলছো হোয়ারা জলুন তৈবন ও তো লোকটা তো ভালো ইন্দাহু হাসানাত ওর কিছু ভালো দিকও আছে ও ইন্দাহু কাজা ও কাজা আর ওর কিছু এই ভুলগুলি আছে লাকিন্নাহু গালেতা আর এই ভালো কাজও করেছে তবে কিছু গলত কাজ করেছে এটা বলা তরিকা না এটা তরিকা নয় ওলাকা বলবো সানাওকা আলহ আসাদমেন দল আলহী তুমি যদি তার প্রশংসা করো তার গুমরাহির চাইতে বড় ক্ষতি করবে কারণ তোমার ওপর মানুষ বেশি ভরসা করবে উদাহরণস্বরূপ একটা বেদাতি বক্তা বা যার মানহাজ স্পষ্ট না সে বক্তব্য করছে ওর সম্পর্কে এক একটু হয়তো মাঝে মাঝে সন্দেহ হয় হয় কি হয় না কিন্তু আমার মতো লোক যদি প্রশংসা করে দেয় যে ওনার তো বেশ কিছু ভালো দিক আছে তা আমার কথা তো বেশি বিশ্বাস করেনি মানুষ করবে না করবে না তখন ওর ওর পিছনে ছুটবে যারে অমুক তো বলেছেন সার্টিফাই করেছেন না ভালো আছে তো ওই কথা বলছেন ফায়দা রাউবাজ লেহাদা দলের মুক্তাদি এই বেদাতি গুমরাহার এইগুলো যদি মার্কেটে আপনি বেশি চালু করেন প্রশংসা করেন ফাকাত গার্রার তা বিন্যাস তাহলে মানব জাতিকে ধোকা দিলেন ওয়াহাজা ফাতফো বাবিন লেকবুল আফকারিল মোদাল্লিন গুমরাকারীদের চিন্তা চেতনা বা থিওরি কবুলের দরজা আপনি খুলে দিচ্ছেন যে মানুষরা গুমরাহদের আফকার বা চিন্তা চেতনা গুলিকে কবুল করুক ওসল্লাহ মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাই সুবাহ আল্লাহ আল্লাহ ইস্তাক